بوك تو كاو نوي نوي সপ্তাহের বিভিন্ন দিন সপ্তাহের বিভিন্ন দিন ওয়ান চান সোমবার সোমবার วันอังคาร মঙ্গলবার মঙ্গলবার วันพุธ বুধবার বুধবার วันพฤหัสบดี বৃহস্পতিবার বৃহস্পতিবার วันศุกร์ শুক্রবার শুক্রবার วันเสาร์ শনিবার শনিবার วันอาทิตย์ রবিবার রবিবার สัปดาห์ อาทิตย์ সপ্তাহ সপ্তাহ ตั้งแต่วันจันทร์ถึงวันอาทิตย์ সোমবার থেকে রবিবার পর্যন্ত সোমবার থেকে রবিবার পর্যন্ত วันที่หนึ่งคือวันจันทร์ প্রথম দিন হল সোমবার প্রথম দিন হল সোমবার วันที่สองคือวันอังคาร দ্বিতীয় দিন হল মঙ্গলবার দ্বিতীয় দিন হল মঙ্গলবার วันที่สามคือวันพุธ তৃতীয় দিন হল বুধবার তৃতীয় দিন হল বুধবার วันที่สี่คือวันพฤหัสบดี চতুর্থ দিন হল বৃহস্পতিবার চতুর্থ দিন হল বৃহস্পতিবার วันที่ห้าคือวันศุกร์ পঞ্চম দিন হল শুক্রবার পঞ্চম দিন হল শুক্রবার วันที่หกคือวันเสาร์ ষষ্ঠ দিন হল শনিবার ষষ্ঠ দিন হল শনিবার วันที่เจ็ดคือวันอาทิตย์ সপ্তম দিন হল রবিবার সপ্তম দিন হল রবিবার หนึ่งสัปดาห์มีเจ็ดวัน সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ เราทำงานเพียงห้าวัน আমরা কেবলমাত্র পাঁচ দিন কাজ করি আমরা কেবলমাত্র পাঁচ দিন কাজ করি